আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন ও আলা আলহি ওয়াসাহবিহি আজমাইন নবাদ প্রিয় দর্শক ইউনিভার্সাল ভিশনের রমাদানের তিরিশ আসর অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনকার মতো আজও একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হল কালেমায় শাহাদাতের মর্মকথা পর্ব তিন আজকে এই পর্বে কালিমা সাদাতের কথা এখানে আমরা নিয়ে আসব ওই চার শ্রেণীর ইলাহ বাতিল ইলাহ অসত্য ইলাহ যাদেরকে লা ইলাহার মধ্যে নফি করা হয়েছে বাতিল করে দেয়া হয়েছে আমরা প্রত্যেকেই আসাদু আল্লাহ ইলাহার মধ্যে চার শ্রেণীর বাতিল মাবুদকে অস্বীকার করে তারপর আল্লাহকে সত্য মাহবুদ রূপে স্বীকার করছি অস্বীকার আর স্বীকার নেগেটিভ আর পজিটিভ না তারপরে হা এরই নাম হলো ইমান একটি বিদ্যুৎ বাল্ব যেমন জ্বলতে হলে একটি নেগেটিভ তার প্রয়োজন একটি পজিটিভ তার প্রয়োজন ঠিক ইমানের প্রদীপ হৃদয়ে জ্বলতে হলে এই না আর এই হাঁ কার্যকরভাবে আমাদের থাকতে হবে যদি শুধু তার থাকে প্লাস্টিকের উপরের আবরণটা আছে ভিতরে কোনো তার নেই কোনো কিছুই নেই শুধু কিন্তু কাঠামোটা আছে প্লাস্টিকটা দেখা যাচ্ছে ভিতরে তার নেই তাহলে এই প্লাস্টিকের এই আবরণ দিয়ে কি বাতি জ্বলবে জ্বলবে না এই জন্য ভেতরে তার ঠিক আছে কিনা সেটা দেখতে হবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে আজকে যে চারটি পয়েন্ট যে আমরা কালেমায় শাহাদার মধ্যে সাক্ষের এই বাণীর মধ্যে এই বচনের মধ্যে সাক্ষের শপথের এই বাক্যের মধ্যে যে চার প্রকারের ইলাহকে অস্বীকার করেছি বাতিল বলে কসম করেছি এদেরকে কোনো দিন কোনো এবাদত করব না এদের কোনো দিন ভালোবাসা দেব না এদের কোনো দিন আনুগত্য করব না এদেরকে কখনো জীবনের লক্ষ্য বানাবো না এদের জন্য কোনো কারোর সাথে শত্রুতাও করব না এদের জন্য কাউকে কখনো ভালোবাসবো না সেই চার শ্রেণীর ইলাহ কারা কারা যদি নাই বা জানি তাহলে আমি কেমনে অস্বীকার করবো বাস্তব জীবনে প্র্যাকটিসিং জীবনে দেখা যাবে যে যে চার শ্রেণীকে অস্বীকার করে আল্লাহকে স্বীকার করে নিয়েছি সেই চার শ্রেণীর এবাদতের মধ্যে জীবন কাটিয়ে দিব ভুলক্রমে অবচেতন মনে অতএব জানতে হবে লাহার ইলাহার মধ্যে যে চার শ্রেণীর ইলাহাকে আমরা অস্বীকার করছি যাদের সাথে আমরা কুফরি করছি যাদেরকে মানব না বলে আল্লাহর সাথে কসম করছি সে তারা কারা এক নম্বর এই চারটি শ্রেণীর প্রথম শ্রেণী হলো আল আরবাব দ্বিতীয় হলো আল আন্দাদ তৃতীয় হলো আল আলেহা চতুর্থ হলো আত্মাগুত এই চার শ্রেণীকে আমরা অস্বীকার করেছি এই চার শ্রেণীর কথা কোরআনে এসেছে প্রথম সুরা তবার একত্রিশ নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলেছেন ইত্তাহজু আহবার আহম অরহবায়ন আহম অরবাবাম ইহুদি খ্রিস্টানরা তাদের আলেম শ্রেণীকে শিক্ষিত শ্রেণীকে আর তাদের সন্ন্যাসী দরবেশ ফকির শ্রেণীকে রব আর বাপ বানিয়ে নিয়েছে রবের বহু বচন আর বাপ প্রভু বানিয়ে নিয়েছে আসলে আরবাব বলা হয় যারা তাহলিল তাহরিমের কাজ করে বৈধ অবৈধকরণ যারা নির্ণয় করে কোন জিনিস অবৈধ কোন জিনিস বৈধ যেই ব্যক্তি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি যদি কোনো জিনিসকে বৈধ অবৈধ বিধান দেয় তাহলে সে নিজেকে রব বলে দাবি করে ফেলল কারণ এই পৃথিবীতে আল্লাহর সৃষ্ট এই জগতে কোনটি বৈধ কোনটি অবৈধ অর্থাৎ কোনটি হালাল কোনটি হারাম এই ক্ষমতা একমাত্র সংরক্ষণ করেন আল্লাহ তিনি ছাড় কেউ না এখন একজন ধর্মগুরু যদি বলেন এটা বৈধ অথবা এটা অবৈধ আল্লাহর কথার প্রতি তোয়াক্কা না রেখে তিনি একটা সরিয়ে দিয়ে দিলেন এটাকে যদি কেউ মেনে নেয় তার কোনো শিষ্য তাহলে ওই শিষ্যের কাছে আল্লাহর মাবুদ থাকলেন না ওই ধর্মগুরুই ওই শিষ্যের মাবুদ হয়ে গেল ইলাহ হয়ে গেল এজন্যই আল্লাহ তারা ইহুদিদের দুর্নাম করেছেন যে ইহুদিরা আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেনি এরা তাদের আলেমদেরকে সন্ন্যাসী দরবেশ ফকির ইত্যাদি ধর্মগুরু এদেরকে তারা রব বানিয়ে ফেলেছে খ্রিস্টানরাও তাই করেছে তাদের যত পোপ তাদের ফাদার তাদের ধর্মগুরু সেন্ট যারা আছে অলিয়া উলিয়া তাদের ধর্মে ওরা ওদের কথায় উঠা বসা করে ওরাই এদের ইলাহ এটা কিন্তু ভয়ঙ্কর জায়গা প্রিয় দর্শক এই ভুল কিন্তু আমাদের মধ্যেও আছে আজকের মুসলিম সমাজেও ধর্মগুরুদেরকেই বৈধ অবৈধকরণের তাহলিল তাহরিমের যে কোন এবাদত বৈধ কোন এবাদত অবৈধ যেন তারাই এটার নির্ণায়ক নির্ণায়ক হয়ে গেছে এক একজন এক এক তরিকে বানিয়ে নিয়েছে তরিকা হবে একটাই তরিকা তো মোহাম্মদিন সাল্লাম আল্লাহ প্রদত্ত তরিকা ইয়া হলো সকল মুসলিমের তরিকা এখন আমি একটা তরিকা যদি বানাই তরিকা ইব্রাহিম ইয়া উনি একটা তরিকা বানিয়ে নিলেন তরিকায় ওনার নাম জায়দ উনি বানালেন তরিকায় জায়দ ইয়া উনার নাম হলো ইসমাইল উনি বানাইলেন তরিকায় ইসমাইল ইয়া ওনার নাম হলো হারুন উনি বানাইলেন তরিকায় হারুন ইয়া তাহলে এখন তরিকা হারুন হারুনিয়া অনুসরণ করে আবাদত করা উনি বৈধ করলেন ইনি তরিকা ইসমাইলিয়া অনুসারে চলাকে বৈধ করলেন উনি তরিকা ইব্রাহিমিয়াকে বৈধ হিসাবে ঘোষণা দিলেন তাহলে তো বৈধ অবৈধকরণের ক্ষমতা ওনারা সংরক্ষণ করলেন ওনারাই রব হয়ে গেলেন আদি ইবনে হাতিম খ্রিস্টান ছিল তিরমিজি শরীফে তার ঘটনাটি উদ্ধৃত হয়েছে নবী সাল্লা সাল্লাম যখন এই আয়াত পড়লেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেম শ্রেণীকে আর সন্ন্যাসী দরবেশ শ্রেণীকে রব বানিয়ে ফেলেছে তখন আদি বললেন যে লাসনা হোম হে আল্লাহ রসুল আমরা তো আমাদের আলেম শ্রেণী দরবেশ শ্রেণীকে পূজা করি না তাদেরকে মাহবুদ বানাই না কোরআন কেন আমাদের বিরুদ্ধে এই অভিযোগ দিল বুঝলেন যে এই আদি ইবনে হাতেম আসলে এবাদত কাকে বলে এটাই বুঝে নেই আসলে তাহা কারো হালাল মেনে নেওয়া যে যে এটা এটা বৈধ এ কথাটা মেনে নেওয়া মানে তাকে রব হিসাবে মেনে নেওয়া কেউ যদি বলে যে এটা অবৈধ এবং আপনি মেনে নিলেন তাহলে আপনি তাকে রব বানিয়ে নিলেন এই জন্য নবীজি আদিকে প্রশ্ন করলেন আলাইসু ইউ হেল্লুন আল্লাহ কুম্মা হর্রাম আল্লাহ ফাতে যে তোমাদের পোপ ফাদাররা আল্লাহর কোনো হারামকে তারা হালাল ঘোষণা করে আর তোমরা সেটা মেনে নাও হ্যাঁ এটা তো মেনে নেই আচ্ছা আবার আল্লাহর কোনো হারামকে তারা হালাল বলে হারাম আল্লাহর কোনো হারামকে তারা হালাল বলে ফাতো হেল্লুনা তোমরা এটাকে হালাল মনে করো এটা করো না আদি বলেন হ্যাঁ এটা তো করি কোনটা বৈধ আমাদের ধর্মগুরু বলেছেন এটা এটা করো এটা বৈধ এটা করো না এটা অবৈধ হ্যাঁ উনি বলছেন আমরা মেনে নিয়েছি এটা তো করি নবীজি বলেন হ্যাঁ ফাতিলকা এবাদত হোম এটাই হলো তাদের এবাদত করা এটাই হলো তাদেরকে ইলাহ বানিয়ে নেওয়া এটাই হলো আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব হিসাবে গ্রহণ করা এটাই অভিযোগ আল্লাহ দিয়েছেন সুরা আত্মাবার একত্রিশ নম্বর আয়াতে যে তোমরা ইহুদি খ্রিস্টানরা তোমাদের পোপ ফাদার ধর্মগুরু তোমাদের সেন্ট ইত্যাদি এদেরকে তোমরা রব বানিয়ে নিয়েছ আল্লাহকে রব বানাও নি আর আমরা মুসলিমরা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি কসম করছি যে আমার জীবনে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই অর্থাৎ আমার তাহলিল ও তাহরিম আমি বৈধ মানব আল্লাহর যেটা বৈধ আমি অবৈধ মানব আল্লাহর যেটা অবৈধ সেটা মুসলিম সমাজ যে কোনো মুসলিম সমাজ আল্লাহর অবৈধকে বৈধ মানতে বাধ্য আল্লাহর বৈধকে বৈধ মানতে বাধ্য কারণ সে শপথ নিয়েছে এটার উপরে সে এটারই সমাজ গড়েছে পৃথিবীতে সে এটারই জাতি সে মুসলিম জাতি অতএব প্রিয় দর্শক আমরা কালেমের মধ্যে কিন্তু আরবাব শ্রেণীকে আল্লাহ ছাড়া আর কারো বৈধ অবৈধকরণ মানি না কালেমের মধ্যে আপনি বলছেন এটা এখন আপনি বুঝেন না না বুঝেন আপনি কসম করছেন যে আমি আল্লাহর কে মানি কারো তাহলিল মানি না আল্লাহর কে মানি কারো তাহরিম মানি না আল্লাহর বৈধকরণ মানি কারো বৈধকরণ মানি না আল্লাহর অবৈধকরণ মানি কারো অবৈধকরণ মানি না আপনার কথা আপনাদের সবারই কথা এই বাংলার জমিনে ষোলো কোটি মুসলিম থাকলে তারা সবাই কথা বলছে আমার দোষ কি আমি ব্যাখ্যাটা বুঝিয়ে দিলাম আপনি যেটা বলছেন আপনার বলার মর্মটা আমি জানিয়ে দিলাম কোরআন সন্না থেকে এটা কি আমি দোষ করলাম এখানে দোষ হলে সেই দোষটা কোরআনের দিকে যাবে কোরআন বলেছে ইসলাম তো কাজী ইব্রাহিমের ধর্মের নাম নয় ইসলাম আল্লাহ ধর্মের নাম ইসলাম কোরআনের নাম ইসলাম রসুল সাল্লাহ সাল্লামের সহিসুন্নার নাম অতএব আপনি কিন্তু এটা বলছেন আচ্ছা এখন যদি কোনো ধর্মগুরু পীর ফকির আপনাকে বলল যে তুমি এই জিকির করো এই জিকিরটা কিন্তু আল্লাহ হালাল করেননি আল্লাহ বৈধ করেননি কারণ এবাদত ততক্ষণ হারাম থাকে যতক্ষণ আল্লাহ না বলেন এবাদত ততক্ষণ হারাম থাকে যতক্ষণ রাসুল না বলেন অতএব যেই জিকির আল্লাহ দেননি আল্লাহ রাসুল দেননি সেটা হারাম অবৈধ যে এবাদত আল্লাহ দেননি আল্লাহ রাসুল দেননি ওটা হারাম ওটা অবৈধ এখন যদি কোনো ধর্মগুরু আমাকে বললেন যে হ্যাঁ এইভাবে তুমি সাধনা করো সাধক আপনি সাধক সেজে সে সাধনায় লিপ্ত হয়ে গেলেন কোরআন সন্ন্যার বক্তব্য অকা করলেন না তাহলে তো ওই ওই যে তরিকা আপনাকে যিনি দিলেন সবক যিনি দিলেন তাকে তো আপনি মাবুদ বানিয়ে ফেললেন ইহুদিরা যেমন বানিয়েছে খ্রিস্টানরা যেমন বানিয়েছে যাই হোক তো আমরা লা ইলাহা ইল্লাহর মধ্যে আরবাব শ্রেণীকে অস্বীকার করলাম এক দ্বিতীয়ত আন্দাদ শ্রেণীকে অস্বীকার করলাম আন্দাদ নির্দনের বহু বচন নেদ্দুর মানে সমকক্ষ সমতুল্য আল্লাহর সমকক্ষ কিছু আমার জীবনে নেই আমি শপথ করে বলছি হে আল্লাহ শপথ করলাম যে আমার জীবনে আমি কাউকে আপনার সমকক্ষ মনে করব না গ্রহণ করব না সৌর বকার একশো পঁয়ষট্টি নম্বর আয়তাল্লাহ বলেছেন অভিযোগ দিয়েছেন মামলা দিয়েছেন কাদের বিরুদ্ধে যারা সৃষ্টিকে ষষ্ঠার সমান ভালোবাসা দিল গাইরুল্লাহকে আল্লাহর সমান ভালোবাসা দিল এই যে গাইরুল্লাহকে আল্লাহ সমান ভালোবাসা দেয়া দেয়া হলো এই দেয়া হওয়ার মাধ্যমে এ দেয়ার মাধ্যমে কি হয়ে গেল ওই গাইরুল্লাহ ইলা হয়ে গেল যে যে গাইরুল্লাহকে আল্লাহ সমান ভালোবাসা দিল সে গাইরুল্লাহ এই ব্যক্তির ইলা হয়ে গেল আল্লাহ আর তার ইলা থাকবেন না কারণ আল্লাহ সামান্যতম শির সহ্য করেন না কারণ তার তার এই বিশ্ব চলাচলে তিনি ছাড়া কারো কিছুই নেই পুরোটাই তার সৃষ্টি তার লালিত পালিত তার দাসানুদাস তার অনুগত তার রিজিক খেয়ে জীবন ধারণকারী সবাই অতএব তার সাথে পার্টনারশিপ হতে পারে কার কারো না অসম্ভব এই জন্য সুরাই সাবার বাইশ তেইশ নম্বর আয়াত পড়লে আপনি বুঝবেন যে বিশ্ব চরাচরে কারোই কোনো পার্টনারশিপ আল্লাহর সাথে নেই চলে না তাহলে সৌরা আল বাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়াতটি আমরা অনুবাদ করছি যেখানে আল্লাহ বলেছেন অমিনান্না কিছু মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কিছু সমকক্ষ কল্পনা করে তাদেরকে তারা পূজা করে তাদেরকে গ্রহণ করে মাহবুদ রূপে কিন্তু যারা ইমানদার আল্লাহর জন্য তাদের মোহাব্বত সবচেয়ে কঠিন কঠিন থেকে কঠিনতম ভালোবাসা তারা হৃদয় জগতে আল্লাহর জন্য পোষণ তাহলে আমরা ইলাহা ইল্লাহর মধ্যে অস্বীকার করলাম যে আল্লাহর সমান ভালোবাসা কাউকে দেব না নিজের স্ত্রীকে দেব না নিজের মাকে দেব না নিজের পিতাকে দেব না নিজের কোনো জাতীয় নেতাকে দেব না কোনো ধর্মগুরুকে দেব না কোনো ওস্তাদকে দেব না কোনো সম্পদকে দেব না আমার কোনো বাসভবনকে দেব না ব্যবসা বাণিজ্যকে দেব না আমার কোনো পিতৃপুরুষকে দেব না সন্তান সন্ততিকে দেব না আমার স্বজনকে দেব না কাউকে আল্লাহর সমান ভালোবাসা আমি দেব না আমি কসম নিলাম কারণ কাউকে আল্লাহ সামান ভালোবাসা দিলে সে আন্দাজ হয়ে গেল নির্দন হয়ে গেল থেকে তেইশ চব্বিশ নম্বর পড়লে এই আপনারা পাবেন আন্দাদের বিরুদ্ধে সেখানে কথা আছে যে আল্লাহর জন্য আল্লাহর সমতুল্য কাউকে তোমরা গ্রহণ করো না জেনে বুঝে তাহলে যে চার প্রকারের বাতিল ইলাকে অস্বীকার করলাম প্রথম প্রকার ছিল আল আরবাব দ্বিতীয় প্রকার হলো আল আন্দাদ তৃতীয় প্রকার আল আলেহা সৌরা আলম্বিয়ার পঁচিশ নম্বর আতালা বলেছেন ওমা ওরসাল্লামিন কবলি কামির রসুলিন ইল্লা নুহে ইলাইহে তোমার পূর্বে যত নবী রসুল আমি প্রেরণ করেছি সবার কাছে একটি বার্তাই দিয়েছি আমি ছাড়া কোনো ইলাহ নেই অতএব তোমরা আমার ইবাদত করো ইলাহ মানে হলো ওই ফকির যাকে রহস্যাবৃত মনে করা হয় বিরাট গাছ মানুষ মনে করে এই গাছের ভিতরে কি আছে এত বড় গাছ কেমনি হলো না কিছু আছে গাছের ভিতরে অতএব গাছের গোড়া নিয়ে ফুল দেয় ওখানে আগরবাতি জ্বালায় কত কিছু করে এটা একটা ইলাহ আলেহা বলা হয় যেটাকে রহস্যাবৃত মনে করে অনেক কিছু আছে বলে ধারণা করে মিথ্যা ধারণা করে তার পেছনে ছুটে পূজা করে বাংলাদেশে যেমন একটা ল্যাংটা ফকির কোথাও যেতে দেখলে মানুষ বলে এই এই ডিস্টার্ব করিস না ল্যাংটা ফকির যাচ্ছে পিছনে শত শত নারী পুরুষ ছুটছে ছুটে চলেছে পঙ্গপালের মতো তাদের কালেমা কি কালেমা হলো কার ভিতরে কি আছে বলা যায় না হ্যাঁ ল্যাংটা হলে কি হবে কিছু থাকতে পারে এইটাই হলো আলেহা আরব জাহানে তারা রহস্যবৃত কিছু দেখলে একটা বড় কচ্ছপ এটা এত বড় হলো কেমন আরে কিছু না থাকলে এটা এত বড় হয় ল এটারে পূজা করো যেখানেই কোনো ল্যাংটা ফকির পাক বড় একটা গাছ পাক বিরাট একটা পাথর এটা এত বড় হলো কেমনে কিছু একটা আছে মনে হয় এখানে ল কার ভিতরে কি আছে বলা যায় না তখন ওটার পূজা করে এটা হলো আলেহা আমরা লাহার মধ্যে এদেরকে অস্বীকার করেছি পঞ্চম হলো তাগুত শয়তান দ্রোহী যে আল্লাহকে মানে না পৃথিবীর সকল আল্লাহকে অমান্যকারী ব্যক্তি বস্তু মতবাদ তন্ত্র মন্ত্র সবকিছুকে আমরা অস্বীকার করেছি সে তন্ত্র মন্ত্র দ্রোহী সবকিছুই বাতিল ইলাহ রূপে পৃথিবীতে যেমন ফেরাউন একজন বাতিল ইলাহ ছিল নমরুদ একজন বাতিল ইলাহ ছিল এরা সব বাতিল ইলাহ তো তগুত শয়তান এবং শয়তানের সহযোগী যত শ্রেণী আছে এ পাঁচ পাঁচটি শ্রেণী থাকে সাধারণত এখানে এই সবাইকে অস্বীকার করা সে ধর্মগুরু আকারে আসুক সে কোনো নেতৃত্বের আকারে আসুক সে কোনো মারাত্মক কোনো বিশ্ববিখ্যাত জালিমের আকারে আসুক সে কোনো আল্লাহদ্রোহী আল্লাহ শরিয়া ধ্বংসকারীর আকারে আসুক যে আকারে আসুক না কেন সে একজন তাগুত আল্লাহদ্রোহী তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহার মধ্যে তাগুতকে আমরা অস্বীকার করেছি চার শ্রেণীকে অস্বীকার করলেই আল্লাহর স্বীকৃতিটা সহি হলো বিশুদ্ধ হলো ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো আর চার শ্রেণীর কোনো এক শ্রেণীকে স্বীকার করার সময় স্বীকার করে নিলে আল্লাহকে আর স্বীকার করা হয় না এটার ইমান হয় না নেগেটিভটা নেগেটিভ তারটা কেটে গেল ওই অস্বীকৃতির তারটা কেটে গেলে আর বাতি জ্বলবে না ইমানের প্রদীপ হৃদয় জ্বলবে না লাহ ইল্লাহ বিশুদ্ধ হবে না প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত রাখলাম লাহার ভিতরে যে চার শ্রেণীর ইলাকে আমরা সময় অস্বীকার করছি চার শ্রেণী কারা কারা কোরআন থেকে সেগুলির কিছুটা আলোকপাত আমরা করেছি আল্লাহ আমাদেরকে এই আলোচনা থেকে উপকৃত করুন সুবাহানকাল্লাহামদিক আসসালামাইকুম আল্লাহ আলাইকুম ওরহমতুল্লাহ